আর এই নভাগের পুত্র কৃতি মহাভাগবত অম্বরীশ যে ব্রহ্মসাপ ব্রহ্মসাপ সর্বত্র স্পর্শ করে কিন্তু এই অম্বরীশকে স্পর্শ করেনি তাই নাকি পরীক্ষিত মহারাজ বললেন তাহলে এই ঘটনা এই ঘটনা তো আমাদেরকে দয়া করে আপনাকে বলতে হবে দূর দূরতিক্রমণীয় ব্রহ্ম দণ্ড প্রযুক্ত হলেও পরাভব করতে সমর্থ হয় না সে রাজস্বী অম্বরীশের চরিত্র শ্রবণ করতে ইচ্ছা হচ্ছে দয়া করে যদি বলেন সুখদেব বললেন মহাভাগবত মহাভাগ অম্বরীশ রাজা সপ্তদ্বীপের অধিপতি ছিলেন অক্ষয় সম্পদ ভূতলের অতুল ঐশ্বর্য লাভ করেছেন কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র অভিমান ছিল না শশাগরা ধরা পালন করতেন ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান করতেন এসব এ প্রসঙ্গে একটা কথা বলা উচিত বলে মনে করি সেটা দশ বারো দিন আগে বোধ হয় উল্লেখ করেছিলাম আমার মনে আছে যে এই যে অম্বরীশের কথা প্রসঙ্গে এসে গেল দেশের মধ্যে যখন ধার্মিক রাজা বিরাজমান থাকেন সেই ধার্মিক রাজার প্রভাব কি হতে পারে উদাহরণ হলো এখন এই যে ছোট্ট ছোট্ট সংসারগুলো ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে না আলাদা আলাদা ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাচ্ছে এখন ওই আলাদা আলাদা ফ্ল্যাটের মধ্যে ঢুকছে তার প্রত্যক্ষ প্রমাণ আমি অনেকবার আমাকে তারা নিজেরাই বলেছেন তাদের ওই তিনজন চারজন ফ্যামিলি মেম্বার পিতা মাতাকে তো ফেলেই দিয়েছে সব কিছু এখন দেখা যায় তাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই তারা কিন্তু নিজেরাই সংসারটাকে ভেঙে চলে গেছে এটা বলতে বাধ্য হলাম কেন আজকালকার সমাজের সিস্টেম যে অবস্থা দাঁড়িয়েছে সেটাতে ধিক্কার বলছে ওই যে তিনজন চারজনের ফ্যামিলি মেম্বার এর মধ্যে পিতাকে সম্মান করে না কন্যা আমি নিজে দেখা ট্রেনে আসছি সেখানে পিতাকে বলছে কন্যা বাপি আমার জুতোটা দাও তো তলা থেকে আমি ঘাবড়ে গেলাম বাপরে বাপ জুতোটা কন্যাটা বলছে বাবা বাপি আমার জুতোটা দাও আমরা ভালো বাবা বাবা আর কন্যা এসে এইসবই তো এখনকার দিনে চলবে আর কি চলবে বাবাটা আবার শ্রদ্ধা আছে সাধুদের প্রতি আমার থেকে অনেক কথা শুনলো বলে আমি মিলিটারিতে কাজ করি ফিরছি আমি বললাম আপনার কন্যা আপনাকে জুতো দিতে বলছে আপনি কি স্ট্যাটাসে কি স্ট্যাটাস আপনি মেনটেন করেন তখন লজ্জায় বলল আমার কি স্বভাব আছে আমার এবার কী আদর্শ আছে চরিত্র আছে তো কন্যা আমার ওরকমই হয়েছে আজকের দিনে আপনারা এরকমভাবে জীবনযাপন করতে পারবেন হয়তো বিশ্বাসই করতে পারেন বলছে যদি আমার আদর্শ থাকতো যদি এসব শিখতো আমি তো সেই স্ট্যাটাসে মানুষ হইনি তো সেখানে প্রশ্ন হলো এই এই ক্ষুদ্র ফ্যামিলিটার মধ্যে দেখো স্ত্রীটা স্বামীর কথা মানে না স্ত্রী স্বামী যদি বলে এটা করো তার উল্টো করবে প্রত্যেক ফ্যামিলিতে বেশিরভাগ এরকমই এরকম একটা অবস্থা আর যখন আমরা দেখছি এই যে প্রত্যেক সমাজ কত নেতা তৈরি হচ্ছে দিনে দিনে ইলেকশন হচ্ছে লজ্জার কথা সে দেশকে ধিক্কার দেবে ভারতকে নয় যে দেশের অ্যাপারেন্ট অবস্থা সেটাকে ধিক্কার দেবে যেখানে মুহূর্ত মুহূর্তে ইলেকশন হচ্ছে তাহলে সেখানে কতটা দুর্বল জনসমাজ সেখানে একটা করে যে ফ্র্যাঞ্চাইজ যে নির্ণয় হচ্ছে তাদের কি কর্তব্য তাদের কি আদর্শ আছে তা তো পাচ্ছে না দুদিন পরে আবার তাদের ধরা পড়ছে আবার উল্টো হচ্ছে অর্থাৎ বৈশিষ্ট্য হলো এই কথাটার বক্তব্য হলো এই এই জগতে এমন কোনো আদর্শবান পাওয়া যাচ্ছে না কাউকে যাকে ফলো করবে সবাই করে একটা শান্তিপূর্ণ বাস্তবিক পক্ষে এটাই রাজতন্ত্র যদি এক নম্বর হয় তো রাজতন্ত্রের ওপর আর কিছু নেই গণতন্ত্র এটা বলতে ভালো লাগে আমি কোনো পলিটিক্যাল আলোচনা করতে বসিনি খালি আপনাদের মধ্যে চেতনা যেন আসে যেটা গণতন্ত্র আপনারা বলেন সেটা একটা আলেয়া বাস্তবিক গণতন্ত্র হয় না গণতন্ত্র করতে গিয়ে দেখে এটা উল্টো হয়ে যায় গণতন্ত্র তখনই সম্ভব হয় যখন দেশের সমস্ত প্রজা এক নম্বর কনসিয়াস থাকে ফুল চেতনা তখন হয় তাছাড়া এই যে বুড়ো হাবড়া বোকা শোকা সব নিয়ে এই কখনোই গণতন্ত্র হয় না গণতন্ত্র উল্টো হয় খিচুড়ি ওই জন্য মহাভারতে যেটা বলেছে এটা প্রত্যেক নেতাকে মানতে হবে কোনো কাউর ক্ষমতা নেই এই কথাকে উল্লঙ্ঘন করবে সেখানে পরিষ্কারভাবে জানিয়েছে সেখানে পরিষ্কারভাবে সেখানে বলা আছে যে যদি সেখানে ধার্মিক কোনো রাজা পাওয়া যায় সেখানে আমি আলোচনা করেছিলাম আগে যে নসন্তি অনায়কা নসন্তি বহনায়কা নসন্তি কুনায়কা যদি কোনো নায়ক না থাকে দেশে দেশ উচ্ছন্নে যাবে যদি বহু নায়ক থাকে সবাই আমার রাজা সবাই বলছে এরম করো ও বলছে এরম করো নাশ হয়ে যাবে নাশান্তি বহু নায়ক যেখানে বহু নায়ক সবাই একটা করে নায়ক একটা করে কমেন্ট করছে ব্যাস শেষ আর নাশান্তি কুনায়কা বেনরাজের মতো যদি কেউ চলে আসে কুনায়ক নাশ হয়ে যায় কিন্তু একটাই রাস্তা হচ্ছে তরন্তি সুনায়কা একজন যদি ধার্মিক রাজা আসে দেশে ও সমস্ত প্রজা শীতল হয়ে যাবে সমস্ত কিন্তু সে আদর্শ দেখা যাচ্ছে না সবার মধ্যে তো নেই অম্বরীশ আমার বলবার বক্তব্য হল এই আমরা রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে ইতিহাস দেখবেন আপনারা সমস্ত জায়গায় দেখবেন এক একটা রাজার কত প্রতাপ ছিল কত বড় ফাড়া পৃথিবীকে এই অম্বরীশ মহারাজ পরিচালনা করত স্টিল সেখানে কোনো গ্রিভেন্স ছিল না অভিযোগ ছিল না সমগ্র পৃথিবীটাকে শশা করা ধরাকে অম্বরীশ মহারাজ পরিচালনা করতেন পরীক্ষিত মহারাজ জনক মহারাজ পৃথু মহারাজ হু নট কে নয় তাদের সময় দেখা গেল সব শান্তি আনন্দ এমনকি যুধিষ্ঠির মহারাজ বেশি দিন আগের কথা না এই আমাদের এই যে যুগটা পড়ছে তার আগে যুধিষ্ঠির মহারাজ দেখো কিরম শান্তি বিরাজ পরীক্ষিত মহারাজ কলি কত ভয় পেলো তাহলে দেখা যায় এখন আমাদের প্রশ্ন হলো তাহলে এরকম ক্ষমতাটা তাদের কেন ছিল ওয়ারাজ এখন একটা ক্ষুদ্র ফ্যামিলিতে বাবার কথা ছেলে মানছে না কি কারণ তাদের কি এমন শক্তি ছিল যে সেই রাজার কথাটা সবাই মেনে নিত এটার উত্তর হলো তাদের মধ্যে ভক্তি ছিল খুঁজে দেখলে ভক্তি হলো শক্তি ভক্তির এমন একটা বাইন্ডিং ফোর্স আছে তাদের মধ্যে ভগবানের প্রতি বিরাট বিশ্বাস এবং ভালোবাসা ছিল এই বিশ্বাসের গুণে তারা সমস্ত প্রজাকে হারমোনাইজ করতে পারত সমস্ত প্রজা এই ভারতবর্ষে বসে যদি একটা বলে দিত কমেন্ট করতো সেই কমেন্টটা অন্য দ্বীপে চলে যেত সেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই ফোন ছিল না তুমি তো এখন হ্যালো বলো কত কিছু করছো তারপর কিছু করতে পারছো না কোনো কন্ট্রোলিং নেই <clears throat> ভক্তি হলো শক্তি এই ভক্তির গুণেতে তারা অনেক কিছু করতে পারত এমনকি আমি অত দূরে যাব না খালি আকবর বাদশার কথা বলবো আকবর বাদশাহ সাধুগুরু বৈষ্ণবকে এত ভালোবাসতেন তার জন্য তার যে রাজ্য পরিচালনার সিস্টেমটা কত শান্তিপূর্ণ ছিল রাজা বিক্রমাদিত্য তো অনেক আগে প্রত্যেকটা কথা অ্যানালিটিক্যালি বিচার করলে দেখতে পাবেন যার মধ্যে যত পরিমাণে ভগবত বিশ্বাস ভগবানের প্রতি তার তত স্বেচ্ছাচারিতা কম হবে তত পরিমাণে তার জীবনটা কন্ট্রোলড হবে তোমার নিজের জীবন যদি কন্ট্রোলড না হয় নিয়ন্ত্রিত না হয় তুমি অপরকে নিয়ন্ত্রিত করতে কেউ শুনবে তোমার কথা কেন মঠমন্দিরে এরম অবস্থা হচ্ছে ওই যদি বলে এই ব্রহ্মচারী এরম করে দোত মশা রাখুন তো আপনি নিজেই এরম করেন বলে দেবে দেবে কি না কেন আজকে বিশৃঙ্খলা এই কথাটা আলোচনা হওয়া দরকার প্রত্যেকের কানে যেন এই কথাটা ঢোকে প্রত্যেক ব্যক্তি যারা পরিচালনা করছেন মঠ মন্দির সবার কানে যেন এই কথাটা ঢোকে ঢুকিয়ে দিও এই কথা মহারাজ বলেছেন কেউ শুনবে না প্রত্যেকটা জায়গায় মিসম্যানেজমেন্ট ভুল বোঝাবুঝি লড়াই কি কারণে একটাই কারণ আমার নিজের স্ট্যান্ডার্ড নেই মোরাল স্ট্যান্ডার্ড আমার নিজের নৈতিক চরিত্র নাই আমি তোমাকে রেগুলেট করতে যাব হাউ ইজ দ্যাট পসিবল সম্ভব না যখন আমি নিজে নিয়ন্ত্রিত নিজের আমার মধ্যে দৃঢ় বিশ্বাস আমার কাছে যে কোনো পতিত ব্যক্তি কাঁদতে কাঁদতে এসে উদ্ধার পাবে পাবে কি না তার কান্না বন্ধ হয়ে যাবে এটা এইভাবে আসে ওটা কোনো জাদু দিয়ে অর্থ বলে নয় ওই জন্যই শাস্তে বলা আছে যে অর্থ বলে সমস্ত যারা অধর্মজ্ঞা অধর্মজ্ঞ যারা অধর্মজ্ঞ তারা কি তারা কি করেন বক্ষন্তি ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধীরুর উচ্চ আসনম উত্তম আসনম এ কলিকালে এটাই হচ্ছে ভাগবতে যারা অধার্মিক আদৌ তাদের ব্যাকগ্রাউন্ড কিছু নাই ভজন কিছু নাই এ তারা এবার উত্তম আসন উঁচু আসনে বসে কমেন্ট করছে তার তার কথা কে মানবে ধর্মম বক্ষান্তি অধর্মজ্ঞা অধীরুর উত্তম আসনম কলিকালে এইটি হচ্ছে ব্যাপার সমস্ত অর্থ দিয়ে সব কিনে নেবে অর্থ দিয়ে ওরা মনে করে সমস্ত দুনিয়াটাকে কিনে দেবো এই যে অর্থের বলটা সেখানে আলোচনা আছে ভাগবতে কলিকালে সমস্ত যারা আছে সব কিছু আছে সব কিনে নেবে ভাগবতে এগুলো আমরা আলোচনা দেখব পরে যখন যাব সেখানে তাহলে এখানে দেখা যাচ্ছে যে সপ্তদ্বীপ অধিপতি অম্বরীশ মহারাজ অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপতিম মহিম অব্যাঞ্চ শ্রিয়ম লব্ধা বিভবন চাতুলম ভুবি পৃথিবীতে বিরাট বৈভব বিস্তার করেছিলেন সেই বিরাট সম্পদ অক্ষর সম্পত্তি লাভ করেছেন বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার ও গুণাদায় এটা কার ভাগবতের সিদ্ধান্ত কলিকালে টাকাই সব একটা চামার যদি হয় সেই যদি বিশাল একটা টাকা পয়সা ওর মনে ওর কথাই মানতো ওই জ্ঞানী তুমি কি জানো ভাগবতের সিদ্ধান্ত চামার সে পলিটিক্যাল লাইনে উঠে গিয়ে সে একদম নেতা হয়ে গেছে ওর কথা লোকে মানবে চামার কিন্তু যেখানে বলা আছে ব্রাহ্মণ শুদ্ধ ব্রাহ্মণ ছাড়া কেউ ব্রাহ্মণকে বলা হচ্ছে চতুর্বর্ণের হচ্ছে ওরা গুরু বর্ণানাম ব্রাহ্মণ গুরু তাও বাস্তবিক এখনকার বারো মন না ব্রাহ্মণ বারো মন এখন তো ব্রাহ্মণ নেই বারো মন তার অহংকারেতে বারো মন ওজন হবে ব্রাহ্মণ না সেজন্য সেখানে বলছেন শাস্ত্রে বিচার আছে যে বর্ণানাম ব্রাহ্মণ গুরু এটা আগাগোড়া চলে আসছে শাস্ত্রে যত বর্ণ আছে তাই শূদ্র থেকে আরম্ভ করে বৈশ্য হ্যাঁ, আছে তারপর ক্ষত্রিয় এ বর্ণানাম ব্রাহ্মণ এদের মধ্যে যে বিশুদ্ধ ব্রাহ্মণ যা শাস্ত্রের সমস্ত বিচার একদম পুঙ্খানুপুঙ্খ আচরণ একেবারে সানিত যা সামনে গেলে ভয় হবে ব্রহ্মত্তেজ সেই ব্যক্তি ছাড়া গুরু হতে পারবে না আর যদি বৈষ্ণব হয় তো সে ব্রাহ্মণের আরও উপরে সেটা তো প্রহ্লাদ মহারাজের আলোচনাতে দেখেছেন বিপ্রাত দিশর গুণ জুতাত অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখা সপচম বরিষ্ঠম এটা শাস্ত্রীয় বিচার এ সম্বন্ধে বলতে অনেক কথা চলে আসবে সেখানে বলছেন বিপ্রাত দিসরগুণ জুতা অরবিন্দ নাব রবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম যদি বারো গুণ সম্পন্ন বারো গুণ সম্পন্ন ছয় ছয় বারো দিশর গুণ জুতা বারো গুণ ব্রাহ্মণে আছে সম দম শৌচ সরলতা আর্যব তিক্ষা বিভিন্ন এই যে বারো গুণ এটা সম্পূর্ণ থাকলেও ভগবানে যদি তার বিশ্বাস না থাকে ভালোবাসা না থাকে সব বেকার তার থেকে বলছেন যদি সপচ হয় যে অত্যন্ত নিচু ঘরের কিন্তু সেই যদি কৃষ্ণ ভগবানে যদি ভক্তি থাকে তাকে উচ্চ বলা হয়েছে এটা স্বাস্থ্যের বিচার এখনকার দিনে যেমন বলা হয় মুখার্জিবাবুর ছেলে মুখার্জি হবে একটা পইতে ঝুলিয়ে দিল গোমাংস খাচ্ছে বাইরে গোমাংস খায় হোটেলে মদ খেয়ে আসছে বলছে আমার আমি জানেন আমি ব্রাহ্মণ আমি আমি জানি দেখেই বোঝা যাচ্ছে আপনাকে দেখে আপনি ব্রাহ্মণ আমার ভুল হয় আমার ভুল হবে আপনি দেখেই বোঝা যাচ্ছে আপনি ব্রাহ্মণ হ্যাঁ, ঠিকই আছে কিন্তু শাস্ত্র মহাভারত ভাগবত কোনো জায়গায় এরকম বিচার নেই কোনো জায়গায় এখন সব এই ভক্তি লাইনও ভজনের লাইনও তোলপাড় হয়ে যাচ্ছে বর্ণাশ্রম ধর্মকে কাজে লাগাচ্ছে দৈব বর্ণাশ্রম তারা জানে না ওই দৈব বর্ণাশ্রম কাকে বলে দৈব বর্ণাশ্রমের নাম করে বিদেশিনী মহিলাগুলোকে নিয়ে এসে বিয়ে করছে সন্তান উৎপাদন করছে পাগলের মতো অবস্থা এটা হয় না এটা নিষেধ বর্ণশঙ্কর এটা কোনোদিন অ্যাপ্রুভ নেই কিন্তু এখন ওরা বলছে এটা দৈব বর্ণাশ্রম কাকে দৈব বর্ণাশ্রম বলে আসো সামনে বসো দৈব বর্ণাশ্রম কাকে বলে কোথায় বলা রয়েছে দৈব বর্ণাশ্রম একে তুমি এভাবে যা খুশি একটা করবে ওরা বলছে এটা দৈব বর্ণাশ্রম আমাদের মেনে নিতে হবে আর যারা সব এই ওদের পাল্লায় রয়েছে ওরা মেনে নিচ্ছে জানে লাথি খাবে বিদেশে গেলে থাকতে পারবে না ওই জন্য ওদের পায়ে তেল মাখাচ্ছে মানে ওইগুলো মেনে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন এইটি তো দৈব বর্ণাশ্রম মেনে নিচ্ছে দৈব বর্ণাশ্রম রকম না এই সম্বন্ধে আলোচনা আমি করব আপনারা বুঝতে পারবেন বৃন্দাবনে দীর্ঘ অনেক দিন আলোচনা হয়েছিল এখানে বুঝতে পারবেন যে কীরকম কর কাণ্ড ব্রাহ্মণের ছেলে যদি বাস্তবিক ব্রাহ্মণ যদি থাকে আচার আচরণ সম্পন্ন যদি দেখা যায় তার ছেলে যদি দেখা যায় তার মধ্যে ক্ষত্রিয় ধর্ম দেখা যাচ্ছে তাকে ব্রাহ্মণত্বে পইতে দেওয়া হবে না কি বলে গেল যদি দেখা যায় তার মধ্যে ক্ষত্রিয় ধর্ম দেখা যাচ্ছে তাকে কখনো দেয়া হবে না দৈব বসে তার যে স্বভাবটা প্রকাশ হবে সেই অনুযায়ী তার বর্ণটা নির্ণয় হবে আগেকার দিনে মহাভারত রামায়ণ ভাগবতের সব এইটি সিদ্ধান্ত ছিল আমরাও দেখব এখানে বিশ্বামুত্ত মুনিকে কখনোই ব্রহ্মর্ষি বলে মেনে নেননি কে বৈশিষ্ট্য মুনি এই জন্য দীর্ঘকাল লড়াই হয়েছে একশোটা ছেলেকে মেরে দিয়েছিল একশোটা ছেলেকে শেষ করে দিয়েছিল কে বিশ্বামিত্র একশোটা ছেলেকে মারার পর তখন প্ল্যান করছেন একে উড়িয়ে দেব অস্ত্র নিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন একে মারবেন আর সেখানে বৈশিষ্ট্যমণি আর অরুন্ধতি চন্দ্রমার জ্যোৎস্না উঠেছে বাগানে বসে বসে আলোচনা করছেন দেবী বলছে আজকে এই চন্দ্রমার যে এত প্রভাব দেখছি ঠিক বিশ্বামিত্র যেরকম ভজন করছে তীব্র ওই রকম মনে হচ্ছে বিশ্বামিত্র পেছনে দাঁড়িয়ে যে কাটারি নিয়ে এক্ষুনি গলা কাটবে বিশ্বামিত্র বলে রি এর একশোটা পুত্র আমি মেরে দিয়েছি আবার ওকেও মারবার জন্য এসছি ও আমার প্রশংসা করছে হায় হায় আমি কি করলাম বলে অস্ত্র ফেলে দিয়ে পায়ে পড়ে গেল আমায় ক্ষমা করুন আমায় ক্ষমা করে দিন আমি হচ্ছে এরকম অপরাধ করেছি আমার তপস্যায় কী দাম আছে যখন দৈন্য আশ্রয় করলো তখন বৈশিষ্ট্য মেয়ে আমার তুরে বললেন আলিঙ্গন করলো আজ থেকে তুমি বৈশি আজ তুমি তুমি ব্রহ্মর্ষি হলে যাও এতদিন ধরে তুমি ব্রহ্মশ্রী এতদিন ধরে তুমি বলেছো ব্রহ্মশ্রী হব আমি অ্যাপ্রুভ করিনি যখনই সামনে এসছে দেখুন আপনি একটু মেনে নিন আপনি মেনে নিন ঘোষণা করে দিন আপনি মেনে নিলে সবাই মেনে নেবে এখনও সময় হয় নাই আরও কিছুদিন পরে বলে আপনি আমাকে ব্রহ্মশ্রী হিসেবে মেনে নিলে ভালো হয় দেখুন আমি এরকম তপস্যা ব্যবস্থা করি অভিমান রয়েছে বৈশিষ্ট্যমণি যতবারই আসে এখনও সময় হয় নাই সময় হলে আমি বলবো এখন সময় হয় নাই এখন সময় হলো আলিঙ্গন করে বলে আজ আপনার মধ্যে হওয়ার সময় হলো আজ আপনি ব্রহ্মর্ষি তাহলে দেখুন ক্ষত্রিয় স্বভাব ছিল আবার দেখবে যে যমদগ্নি ঋষির যে ছেলে কে পরশুরাম দেখব সেখানে কি কি কাণ্ড এসব সব আলোচনা এখানেই হবে দেখা যাবে আশ্চর্য রূপে আমরা এবার কালকে আলোচনা প্রসঙ্গে বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয় ইত্যাদি কিঞ্চিত আলোচনা স্পর্শ অবশ্যই করবো আজকে আলোচনা তো পরিপূর্ণরূপে হলো না আর অম্বরীশ মহারাজের পবিত্র চরিত্রকালকে আপনারা শুনবেন প্রচুর পরিমাণে শেখবার জিনিস আছে যদি গ্রহণ করতে পারেন জীবন আনন্দ পরিপূর্ণ হবে ধন্যতি ধন্য হয়ে যাবেন সেই জন্য আজ এখানেই বিশ্রাম ইচ্ছা করছি আজ এখানেই বিশ্রাম থাকুক আলোচনা আর यत्सक्तयो वदतां विवाद संवाद भुवो भवन्ति कुर्वन्ति चैषां मुहुरात्मोह तस्म नमो अनन्तगुणाय भुम्ने वाञ्छाकल्पतरुवस्य कृपा सिन्धुभ्यवश पतितानं पावनभ्यो